দে মাঝি ভাই বাধা মোড়াইয়া দে রে দে মাঝি ভাই গাঙ্গে তাই কাছে দেখো বা ওরে গাঙ্গে তাই কাছে দেখো বা ছাড়িয়া দে রে দে মাঝি ভাই বাধা মোড়াইয়া দে রে দে মাঝি ভাই গাঙ্গে কাছে দেখো বা ওরে গাঙ্গে কাছে দেখো বা হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া গাঙ্গের কাছে দেখো বান ওরে গাঙ্গের দেখো বান হাল ধরিয়া বৈশ মাঝি বৈঠা নেব হাতে বৈঠা নেব হাতে হাল ধরিয়া বৈশ মাঝি বৈঠা নেব হাতে মোরা বৈঠা নেব হাতে সাগর দৈরা পাড়ি দেব সাগর দৈরা পাড়ি দেব সাগর দৈরা পাড়ি দেব ভয় কি আছে তাতে রে মাঝি ভাই গাঙ্গে ডাই কাছে দেখো বা ওরে গাঙ্গে ডাই কাছে দেখো বা हैया হো হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো গাঙ্গে ডাই কাছে দেখো বা ওরে গাঙ্গে ডাই কাছে দেখো বা উথাল পাথাল গাঙ্গের পানি আমরা নাতাই ধরি ভাইরে আমরা নাতাই ধরি উথাল পাথাল গাঙ্গের পানি আমরা নাতাই ধরি ভাইরে আমরা নাতাই ধরি সাগর পারের মাঝি মোরা সাগর পারের মাঝি মোরা সাগর পারের মাঝি মোরা সঙ্গী তুফান ধরি রে মাঝি ভাই গাঙ্গে দাই কাছে দেখো বা ওরে গাঙ্গে দাই কাছে দেখো বা हैया हो हैया हो हैया हो हैया हो हैया हो গঙ্গে তাই কাছে দেখো বা ওরে গঙ্গে তাই কাছে দেখো বা আল্লাহ নামের তোরি আমার রাসুল নামের ঘোড়া ওরে রাসুল নামের ঘোড়া আল্লাহ নামের তোরি আমার রাসুল নামের ঘোড়া ওরে রাসুল ফাতেমার নামে বাদাম ফাতেমার নামে বাদাম ফাতেমার নামে বাদাম তুলেতে উড়ারে মাঝি ভাই গঙ্গে ডাই কাছে দেখো বা ওরে গঙ্গে ডাই কাছে দেখো বা হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো গঙ্গে ডাই কাছে দেখো বা ওরে গঙ্গে ডাই কাছে দেখো বা নোংর ছাড়িয়া নায়ের দে রে দে মাঝি ভাই বাদা মুড়াইয়া নায়ের দে রে দে মাঝি ভাই গঙ্গে নাই কাছে দেখো পরে গঙ্গে গাঙ্গে কাছে দেখো বান হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া